আবু ওয়াইল রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা সিফিন যুদ্ধে অংশ নিয়েছিলাম সে সময় সাহল ইবনু হুনাইফ রদিল্লাহ তাল্লাহ্ন দাঁড়িয়ে বললেন হে লোক সকল তোমরা নিজ মতামতকে সঠিক মনে করো না আমরা হুদায় বেয়ার দিন রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে ছিলাম যদি আমরা যুদ্ধ করা সঠিক মনে করতাম তবে আমরা যুদ্ধ করতাম পরে উমর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন এসে বললেন হে আল্লাহ রসুল আমরা কি হকের উপর নই এবং তারা বাতিলের উপর নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অতপর তিনি বললেন আমাদের নিহত ব্যক্তিগণ কি জান্নাতি নন এবং তাদের নিহত ব্যক্তিরা জাহান্নামি নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমাদের নিহতগণ অবশ্যই জান্নাতি উমর রদিল্লাহ তালাহু বললেন তবে কি কারণে আমরা আমাদের দিনের ব্যাপারে হীনতা স্বীকার করব। আমরা কি ফিরে যাব অথচ আল্লাহ তালা আমাদের ও তাদের মধ্যে কোনো ফয়সালা করেননি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে ইবনু খাত্তাব আমি নিশ্চয়ই আল্লাহ রসুল আল্লাহ আমাকে কখনো হেও করবেন না অতপর উমর রদিল্লাহ তাল্লাহ্ন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট গেলেন এবং নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট যা বলেছিলেন তার নিকট বললেন তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তিনি আল্লাহ রসুল আল্লাহ তাল্লাহ কখনও তাকে অপদস্থ করবেন না অতপর সুরাফাত নাজিল হয় তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তা শেষ পর্যন্ত উমর রদিল্লাহ তাল্লাহ্নকে পাঠ করে শোনান উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল এটা কি বিজয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ